মসজিদে আসার কিছুক্ষণ পূর্বেই ইউনিফর্ম বা ড্রেসে আমাদের পুলিশ বাহিনীর একজন ভাই তিনি এসে অনুরোধ করলেন যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুরোধ যেন জঙ্গিবাদ বিষয়ে কিছু আলোচনা করা হয় বিশেষ করে শ্রীলঙ্কায় যে ন্যাক্কারজনক বোমা হামলার ঘটনা ঘটেছে গত কয়েকদিন আগে তো সেই ঘটনাকে কেন্দ্র করে জঙ্গিবাদ সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে তো আমরা প্রথমেই জঙ্গিবাদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে নিয়ে আমাদের আজকের মূল আলোচনার বিষয়ে রমাজানের দিকে এগিয়ে যাব আল্লাহ আজিজ যারা জঙ্গিবাদী সন্ত্রাসী চিন্তা ভাবনা নিজের মাথায় লালন করে তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুটি এক নম্বর সমস্যা হচ্ছে তারা কবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে এক নম্বর সমস্যা হচ্ছে তারা কবিরা গুনাহগার মুসলমানকে যে কবিরা গুনাহ করতেছে সেই মুসলমানকে কাফের মনে করে তাকে হত্যা করা জায়েজ মনে করে তাদের দ্বিতীয় সমস্যা হচ্ছে তারা মুসলিম দেশকে কাফের দেশ মনে করে মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে তাদের প্রথম বিভ্রান্তি যে একজন কবিরা গুনাহগার মুসলমান কবিরা গুনাহ করার পরেও কাফের হয় না মুসলমানই থাকে যদিও সে ফাসেক মুসলমান এটার পক্ষের দলিল কি সুরাত হারিমের চার নম্বর আয়তে আল্লাহ সুহান তালা বলতেছেন ইয়া আমানু তুবু ইমানদারগণ তোমরা আল্লাহর নিকটে তওবা করো মনে রাখবেন সগিরা গুনাহের জন্য তওবা করতে হয় না সগিরা গুনাহ করার পরে অজু করলে সালাত আদায় করলে কোরআন তেলাওত করলে এবাদত বন্দিগি করলে অটোমেটিকই সগিরা গুনাহ মাফ হয়ে যায় তওবা করতে হয় কবিরা গুনাহের জন্য বড় পাপ বড় গুনাহের জন্য বা কায়দা আল্লাহ সুবাহ তালার দরবারে গভীর রাতে দুই রাকাত সালাত আদায় করে অনুতপ্ত হৃদয়ে ক্রন্দনের সাথে আর কোনোদিন করব না মর্মে শপথ করে তওবা করতে হয় তো আল্লাহ সুবাহ কোরআনে সুরা তাহারিমের এই চার নম্বর আয়াতে বলছেন ও হে ইমানদারগণ তোমরা তওবা করো তার মানে কাবিরা গুনাহ করেছ তোমরা এখন তোমরা কি করো তওবা করো তো এই কাবিরা গুনাহার মুসলমানদেরকে পাপিষ্ঠ ব্যক্তিদেরকে আল্লাহ ইমানদার বলে সম্বোধন করেছেন ও হে ইমানদারগণ তোমরা কবিরা গুনাহ করেছ অতএব তোমরা কি করো তওবা করো তো কবিরা গুনাহ হয়ে যাওয়ার পরেও আল্লাহ সুবাহ কোরআনে তাদেরকে মমিন বলে সম্বোধন করেছেন আল্লাহ সুবাহ সুরা হুজরাতের নয় নম্বর আয়াতে বলছেন যদি তোমরা দেখো যে মমিনদের দুটি দল দুটি গ্রুপ পরস্পরে যুদ্ধে লিপ্ত আছে পরস্পরে মারামারিতে লিপ্ত আছে তাহলে তোমরা সেই দুই দলের মধ্যে ইসলাহ সুলাহ সংশোধন করে দাও মীমাংসা করে দাও জেনে রাখবেন রাসুল সাল্লাহ বলেছে মানে হামালা আলাইনা সেলাহ ফালাই সামিন্না যে ব্যক্তি কোনো মুসলমানের উপর অস্ত্র উত্তোলন করলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তথা মুসলমানের উপর অস্ত্র উত্তোলন করা কাবিরা গুনা এখানে মমিনদের দুটা দল পরস্পরের যুদ্ধ করতেছে মানে তারা কাবিরা গুনাহ করতেছে এক মমিন আর এক মমিনের উপর অস্ত্র উঠাতে পারে না তো এক মমিন আর এক মমিনের সাথে যুদ্ধে লিপ্ত আছে মানে কাবিরা গুনাহ করতেছে আর এই কাবিরা গুনাহাগার ব্যক্তিদেরকে আল্লাহ কোরআনে মমিন বলে সম্বোধন করলেন যে মমিনদের দুটি দল যদি পরস্পরে যুদ্ধে লিপ্ত হয় তাহলে তারা কাবিরা গুনাহ করতেছে তারপর আল্লাহ তাদেরকে মুমিন বলতেছেন যে মুমিনদের দুটি দল যদি পরস্পরে যুদ্ধে লিপ্ত হয় ফাস দেহুবাইনা হোমা তাহলে মুমিনদের এই দুটি দলের মাঝে তোমরা সমাধান করে দাও এরকম শত দলিল আপনাদের সামনে পেশ করা যাবে যা প্রমাণ করে কাবিরা গুনাহগার মুসলমান কাফের নয় সে ফাসেক পাপিষ্ঠ আল্লাহ সুহান তাকে শাস্তি দিবেন যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু তার রক্ত হালাল নয় তাকে আপনি হত্যা করতে পারবেন না যতক্ষণ না সে কালেমালা ইলাহা যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহ রাসুল ততক্ষণ পর্যন্ত সে মমিন মুসলিম বলেই গণ্য হবে তাকে আপনি কাফের বলতে পাবেন না শুধু তাই নয় আরও সবচেয়ে জ্বলন্ত দলিল হচ্ছে স্বয়ং রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগে অনেক সাহাবি সাহাবিয়া কাবিরা গুনাহে লিপ্ত হয়েছেন ইমরা আল গামিদিয়া গামিদি গোত্রের একজন মহিলা এসে আল্লাহ রাসুলকে বলল আল্লাহ রাসুল আপনি আমার ওপর জেনার হদ বাস্তবায়ন করুন আমার পেট জেনার সন্তানে উঁচু হয়ে গেছে গামিদি গোত্রের মহিলা আল্লাহ রাসুলের কাছে এসে বলতেছে জেনা মহাপাপ আল্লাহ রাসুলের সাহাবিয়া মহিলা সাহাবি জেনার মতো মহাপাপে লিপ্ত হয়ে আল্লাহ রাসুলের দরবারে এসে তার শাস্তি চাচ্ছেন সাল্লাম বললেন যে এই ফিরে যাও যখন তোমার পেটের সন্তান হবে তারপরে তুমি আসিও তারপরে আবার এসেছে বলেছে সন্তানকে দুধ খাওয়াও ইহা তাকে দুধ খাওয়াও যখন সে খেতে পারবে খেজুর তখন আমার কাছে আসিও খেজুর মুখে নিয়ে আল্লাহ রাসুলের দরবারে এসেছে এই দেখেন আল্লাহ রাসুল আমার সন্তান খেতে পায় আপনি আমার উপর জেনার হদ বাস্তবায়ন করেন আল্লাহ রাসুল তার উপর জেনার হদ বাস্তবায়ন করলেন এমনকি তার জানাজার সালাতে সাহাবিরা অংশগ্রহণ করেছিল তাহলে কবিরা গুনাহ করার পরেও সে কাফের হয়নি তো এরকম শত উদাহরণ ইসলামের ইতিহাসে পেশ করা যাবে অতএব যারা জঙ্গিবাদী চিন্তা চেতনা রাখে এবং কবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে তাকে বম মেরে উড়িয়ে দিতে যায় যে কোথাও যাত্রা হচ্ছে কোথাও নাচ হচ্ছে কোথাও গান হচ্ছে তো ওখানে যারা আছে সবাই কাফের অতএব সেখানে বম মেরে তাদেরকে হত্যা করে দাও এটা চলবে না তাদেরকে দাওয়াত দিতে হবে শাস্তি প্রয়োগ করা যেতে পারে সরকারিভাবে কিন্তু তার রক্ত হালাল নয় সে এখনো মৌমিন আল্লাহ সুবাহ নেশার মধ্যে বলেছেন জাহান্নাম কেউ যদি কোনো মমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম আচ্ছা কারো জন্য যদি থাকার জায়গা জাহান্নাম হয় এর চেয়ে বড় শাস্তির কি আর প্রয়োজন আছে কারো থাকার জায়গা জাহান্নাম এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে অথচ আল্লাহ সুবাহ থামলেন না আল্লাহ সুবাহ বলছেন খালেদাং ফিহা কেউ যদি কোনো মমিনকে হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম হবে তো হবেই খালেদাং ফিহা সে চিরস্থায়ী জাহান নামে থাকবে কারো জন্য চিরস্থায়ী জাহান নাম হওয়াটাই শাস্তি হিসেবে যথেষ্ট ছিল কিন্তু রক্ত মুমিনের এই জন্য আল্লাহ সুবহানাহ তাআলা থামলেন না আল্লাহ সুবহানাহ তাআলা বললেন গাজিব আল্লাহ আলাইহি আল্লাহ তার উপর রাগান্বিত কারো উপর আল্লাহর রাগান্বিত হওয়াটাই তার শাস্তি হিসেবে যথেষ্ট কিন্তু রক্ত মুমিনের এই জন্য আল্লাহ থামলেন না আল্লাহ বললেন লানাহু আল্লাহর অভিশাপ বর্ষিত হোক হত্যাকারীর উপর যে একজন মুমিন মুসলমানকে হত্যা করে শীতলক্ষা নদীতে তার লাশ ভাসিয়ে দিয়েছে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক তার উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হওয়া কারো উপরে তার শাস্তির জন্য যথেষ্ট কিন্তু রক্ত মমিনের এই জন্য আল্লাহ থামলেন না আল্লাহ বলছেন ও আদাল্লাহ আদাবান আদিমা আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি এক আধারে আল্লাহ পাঁচটা কথা বলে থামলেন এক কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম দুই খালেদান ফিহা চিরস্থায়ী জাহান নামে থাকবে তিন আল্লাহ তার উপরে মহার আগান্বিত চার আল্লাহ সুবহান তালার অভিশাপ তার উপর বর্ষিত পাঁচ কিয়ামতের মাঠে আল্লাহ তার জন্য কঠোর কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন এই জন্য রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিরমিজির এক হাজার তিনশো আটানব্বই নম্বর হাদিসে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্না আহলা আরদি ইশতারাকু ফিদামিল মুমিনিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার যদি আসমানের সকল অধিবাসী তথা সকল ফেরেস্তা আর জমিনের সকল অধিবাসী তথা আদম থেকে নে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষ আর জমিনের আরো অধিবাসী হচ্ছে জিন যত জিন পৃথিবীতে আছে এসেছে এবং আসবে সকল জিন তথা সকল মানুষ সকল জিন সকল ফেরেস্তা একত্রিত হয়ে যদি একজন মমিন বান্দাকে হত্যা করে তাহলে আল্লাহ সুবহান ওই একজন মমিন বান্দার রক্তের বদলা হিসেবে সারা আসমানের সকল ফেরিস্তাকে সারা জমিনের সকল মানুষকে সকল জিনকে একসাথে জাহান নামে নিক্ষেপ করে দেবে দিবেন একজন মুমিনকে যদি সারা পৃথিবী সারা আসমানের সকলে মিলে হত্যা করে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম আরো ভাবে বলে দিয়েছেন শোনে মিন রাখো দুনিয়ার মানুষ আল্লাহ সুবহান নিকটে একজন মমিনের রক্তের মূল্য কাবা ঘরের চাইতেও বেশি কাবা ঘর ধ্বংস করে দিলে আল্লাহ যত টানা রাগান্বিত হবেন যত টানা ক্ষিপ্ত হবেন যত টানা কঠোর শাস্তি দিবেন কেউ যদি একজন মমিনকে হত্যা করে তাহলে তার শাস্তি তার চাইতে ভয়াবহ হবে একজন মমিনের রক্তের মূল্য আল্লাহ সুবহান তালার নিকটে কাবা ঘরের চাইতেও বেশি রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলে গেছেন এই জন্য বিদায় হজ্জের ভাষণে রাসুল সাল্লাম আরো স্পষ্টভাবে বলেছেন তোমরা কি জানো হালতাদ্রুন আই شارہ এই যে আজকের মাস এই মাসের নাম কি সাহাবিরা বলতেছে আজকের মাস জিলহজ মাস আজকের দিনের নাম কি আজকে নয় তারিখ আরাফার দিন এই শহরের নাম কি তো বলে এই শহর মক্কা শহর তো শুনে রাখো সাহাবিরা আলাইকুম তোমাদের প্রত্যেক মুসলমানের রক্ত আর এক মুসলমানের উপর প্রত্যেক মুসলমানের চারানা টাকা আর এক মুসলমানের উপর প্রত্যেক মুসলমানের ইজ্জত সম্মান আর এক মুসলমানের উপর ওইভাবে হারাম ওইভাবে মর্যাদাপূর্ণ ওইভাবে সম্মানিত যেমন কাবা শরীফ সম্মানিত যেমন মক্কা সম্মানিত যেমন আজকের মাস দিলহজ সম্মানিত যেমন আজকের দিন আরাফার দিন সম্মানিত ঠিক প্রত্যেক মুসলিমের প্রতি ফোটা রক্ত এরকম সম্মানিত এক একটা চারানা পয়সা এরকম সম্মানিত প্রত্যেক মুসলিমের ইজ্জত সম্মানিত তোমাদের উপর একে অপরের টাকা ধন সম্পদ ইজ্জত এবং রক্ত হারাম তোমরা খবরদার কারোর উপর হাত তুলিও না কারো টাকা মেরে নিও না কারো ইজ্জত নষ্ট করিও না এগুলোর মূল্য এই আরাফার দিনের মূল্য যত মক্কার মূল্য যত কাবাঘরের মূল্য যত জিলহজ মাসের মূল্য যত তার চাইতেও বেশি সম্মানিত উপস্থিতি অতএব যারা আজকে জঙ্গিবাদী চিন্তা চেতনার নামে মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতে উঠেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আপনাদেরকে যে আমেরিকা ইসরায়েল মিলে যত মুসলমানকে হত্যা না করেছে তার চেয়ে বেশি মুসলমানকে জঙ্গিরা হত্যা করেছে হিসাব করে দেখবেন আমেরিকা ইসরায়েল মিলে যত মুসলমানকে হত্যা না করেছে তার চেয়ে বেশি মুসলমানকে জঙ্গিরা হত্যা করেছে আজ সিরিয়ার মাটি লিবিয়ার মাটি মুসলমানের রক্তে রঞ্জিত কোনো আমেরিকা ইসরায়েল হত্যা করেনি আর এক মুসলমান হত্যা করতেছে কাফের ফতোয়া দিয়ে যে তুই কাফের মুখে দাড়ি টাকনোর উপর প্যান্ট আর একজনেরও মুখে দাড়ি টাকনোর উপর প্যান্ট একজন আরেকজনকে কাফের বলে হত্যা করতেছে সিরিয়া এবং লিবিয়াতে এগুলোই চলতেছে আল্লাহ সুবাহানও তালা আমাদের হেফাজত করুক আল্লাহ আমিন বক্তব্যের দ্বিতীয় অংশ জঙ্গিবাদ বিষয়ে যে শুধু একজন মুসলমানের রক্ত তো হারাম হারামই কাফের রক্ত চার অবস্থায় হারাম একজন কাফের কেউ মুশ্রিক কাফের ইহুদি খ্রিস্টান কেউ আপনি চার অবস্থায় হত্যা করতে পারবেন না চার অবস্থায় তার রক্ত আপনার উপর হারাম প্রত্যেক মুসলমানের উপর হারাম মুসলমান তো আছেই একজন কাফের কেউ চার অবস্থায় হত্যা করতে পারবেন না এক যদি সেই কাফের মহাহেদ এমন রাষ্ট্রের সদস্য হয় যেই রাষ্ট্রের সাথে ইসলামী খেলাফাত মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের চুক্তি আছে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হোদাই বিয়ার সন্ধি করেছিলেন মক্কার কাফের কুরাইশদের সাথে ওই চুক্তিবদ্ধ অবস্থায় আল্লাহ রাসুল কোনোদিন কোনো কাফের গায়ে হাত উঠেননি আল্লাহ রাসুলের কোনো সাহাবিও কোনোদিন কোনো কাফের গায়ে হাত উঠায়নি আল্লাহ রাসুল বলে গেছেন কেউ যদি চুক্তিবদ্ধ অবস্থায় চুক্তি লঙ্ঘন করে যদিও কাফের সাথে হোক তাহলে কিয়ামতের মাঠে তাকে গাদ্দার হিসেবে উপস্থাপন করা হবে উপস্থিত করা হবে কিয়ামতের মাঠে অতএব একজন কাফের এমন রাষ্ট্রের অধিবাসী যে রাষ্ট্রের সাথে ইসলামী খেলাফতের বা মুসলিম রাষ্ট্রের চুক্তি আছে ওই রাষ্ট্রের কাফেরকে আপনি হত্যা করতে পারবেন না দুই মুস্তা আমিন ভিসা নিয়ে নিরাপত্তা নিয়ে মুসলিম দেশে প্রবেশ করেছে তাকে হত্যা করতে পারবেন না যেমন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকটে দূত কাফের দূত আসতো আল্লাহ রাসুলের নিকটে আল্লাহ রাসুলের নিকটে বিভিন্ন কাফের রাষ্ট্রনেতা দূত পাঠাতেন আল্লাহ রাসুল কোনোদিন ওই সমস্ত দূতকে ধরে হত্যা করেননি তাদের রক্তকে কোনোদিন আল্লাহ রাসুল হালাল করেননি কেন তারা আল্লাহ রাসুলের নিরাপত্তা নিয়ে আল্লাহ রাসুলের অনুমতি নিয়ে আল্লাহ রাসুলের দরবারে এসেছে এই জন্য একজন কাফের যে ভিসা নিয়ে মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে ইসলামী খেলাফতের নিরাপত্তা নিয়ে প্রবেশ করেছে তার রক্ত আপনার উপর হারাম তিন ওই কাফের যে জিজিয়া কর মুসলিম দেশ ইসলামী খেলাফতে কর দিয়ে জিজিয়া কর দিয়ে বসবাস করে ওই কাফের রক্ত মুসলমানের ওপর হারাম আল্লাহ রসুল বলেছে কেউ যদি কোনো জিজিয়া কর দিয়ে বসবাসকারী কাফেরকে হত্যা করে লামিয়াজিদ রহ হাতাল জান্না সে জান্নাতের গন্ধও পাবে না কেউ যদি জিজিয়া কর দিয়ে বসবাসকারী কোনো কাফেরকে হত্যা করে তাহলে সে জান্নাতের গন্ধও পাবে না এটা আমার কথা নয় রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের কথা তার চারু চতুর্থ নম্বর অবস্থা হচ্ছে এমন কাফের দেশ যে কাফের দেশের সাথে যুদ্ধ চলতেছে যুদ্ধের মাঠে আছেন কোনো চুক্তি নাই সে জিজিয়া কর দিয়েও বসবাস করে না নিরাপত্তা নিয়েও আসেনি তার রক্ত তো আপনার জন্য হালাল তাকে তো যুদ্ধের মাঠে আপনি হত্যা করতে পারেন তবুও রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে গেছেন এমন কাফের রাষ্ট্রের কোন নারী কোন শিশু যে যুদ্ধের মাঠে অস্ত্র নিয়ে আসেনি ঘরে আছে ওই নারী এবং ওই শিশুকে হত্যা করা হারাম কাফের মুশ্রিক ইহুদি খ্রিস্টান ঘরে আছে যুদ্ধের মাঠে আসেনি অস্ত্র নিয়ে এমন রাষ্ট্রের সদস্য যার সাথে আমার যুদ্ধ চলতেছে তবুও তারপরেও ওই নারী এবং ওই শিশু যতক্ষণ অস্ত্র নিয়ে মাঠে না এসেছে ততক্ষণ ওই নারী শিশু কাফের হওয়ার পরও তার রক্ত মুসলমানের উপর আরাম ইসলাম কোনো পাগলের ধর্ম নয় যে শ্রীলঙ্কার গির্জায় গিয়ে বোমা মেরে দিলেন আর শত শত নিরীহ নিরাপরাধ মানুষকে হত্যা করলেন আর সারা পৃথিবীর সামনে ইসলাম ধর্মকে লজ্জিত করলেন ইসলাম এরকম পাগল ধর্ম নয় ইসলাম বিবেক বুদ্ধির ধর্ম চিন্তার ধর্ম আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা ধর্ম এর মতো সুন্দর এর মতো বাস্তব এর মতো যৌক্তিক ধর্ম পৃথিবীতে আর কেউ কোনোদিন নিয়ম নীতি হিসেবে পেশ করতে পারবে না অতএব চার অবস্থা তো একজন কাফের আমার এবং আপনার নিকটে নিরাপত্তা পাবে এক চুক্তিবদ্ধ রাষ্ট্রের সাথে যে রাষ্ট্রের সাথে মুসলিম দেশের চুক্তি আছে ইসলামী খেলাফতের চুক্তি আছে সেই রাষ্ট্রের কাফের রক্ত হারাম দুই ভিসা নিয়ে মুসলিম দেশে এসেছে তার রক্ত হারাম তিন জিজিয়া কর দিয়ে মুসলিম দেশে বসবাস করে মুসলিম দেশ তাকে নিরাপত্তা দিয়েছে তার রক্ত হারাম চার যুদ্ধের মাঠে আছে কিন্তু অস্ত্র নিয়ে যুদ্ধের মাঠে আসেনি ওই নারী ওই শিশু যে ঘরে আছে তার রক্ত হারাম তাকে হত্যা করা যাবে না সম্মানিত উপস্থিতি তারপরের কথা বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে বক্তব্য শেষ করে নি তাদের জঙ্গিদের দ্বিতীয় সমস্যা হচ্ছে মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে এই সমস্যাটা কিভাবে মুসলিম রাষ্ট্রকে তারা কিভাবে কাফের রাষ্ট্র মনে করে মনে করে Bangladesh Bharat Pakistan Saudi Kuwait Qatar Bahrain যত দেশ আছে সব দেশের যারা সরকার আছে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা কাফের তারা তাগুত তাদেরকে বম মেরে হত্যা করে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা থেকে তাদেরকে উচ্ছেদ করে ফেলতে হবে এটা তাদের বিষাক্ত চিন্তা জেনে রাখবেন শেখ সালেহ আল সাইমিন বলেছে একটা রাষ্ট্র তিনটে শর্ত পাওয়া গেলে ওই রাষ্ট্র মুসলিম রাষ্ট্র বলে গণ্য হবে এক যদি রাষ্ট্র নেতা কাফের না হয় প্রকাশ্য কাফের না হয় যতক্ষণ পর্যন্ত দেশের আলেমলামা রাষ্ট্রনেতাকে প্রকাশ্য কাফের না বলেছেন রাষ্ট্রনেতা যদি মুসলিম হয় তাহলে এটা এক নম্বর শর্ত দুই রাষ্ট্রে বসবাসকারী অধিকাংশ মানুষ মুসলমান এটা দুই নম্বর শর্ত তিন রাষ্ট্রে বসবাস করতে গিয়ে সালাদ সিয়াম হজ জাকাত কোনো এবাদত পালন করতে বাধাগ্রস্ত হতে হয় না মসজিদে আসতে কেউ বাধা দেয়নি হজ করতে যেতে কেউ বাধা দেয়নি ওমরা করতে যেতে কেউ বাধা দেয়নি কুরবানি করতে কেউ বাধা দেয়নি জাকাত দিতে কেউ বাধা দেয়নি ইসলামের পাঁচটি স্তম্ভের কোনো স্তম্ভ পালন করতে বাধাপ্রাপ্ত হতে হয় না এমন তিনটে শর্ত যদি থাকে তাহলে সেই রাষ্ট্র মুসলিম রাষ্ট্র বলে গণ্য হবে শেখ সালেহ আল সাইমিন এই কথা বলে গেছেন যদি কথার কথা রাষ্ট্রনেতা যদি প্রকাশ্য কাপের হয়েই যায় একটা রাষ্ট্রের বিরুদ্ধে দুইটা শর্তে বিদ্রোহ করা যায় ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী দুইটা শর্তে বিদ্রোহ করা যায় এক নম্বর রাষ্ট্রনেতা প্রকাশ্য কাফের দেশের সব আলেমলামা ফতোয়া দিয়ে দিয়েছে যে রাষ্ট্রনেতা কাফের যদি কাফের হয়েও যায় তবু আরও একটি শর্ত না পাওয়া পর্যন্ত বিদ্রোহ করা যাবে না এখন সিরিয়ার যে বাদশাহ বাশার আল আসাদ সারা বিশ্বের সকল আলেম একমত যে বাশার আল আসাদ কাফের কোনো সন্দেহ নাই বাশার আল আসাদ হচ্ছে নোসাইরিয়া বাতিল কাফের ফেরকার একজন সদস্য সে যে কাফের এতে কোনো সন্দেহ নাই কিন্তু আরও একটি শর্ত বাকি আছে যেই শর্ত না পাওয়ার কারণে সিরিয়ার মুসলমানদের উচিত হয়নি বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ করা সেই শর্ত কি যখন রাষ্ট্রনেতা কাফের হয় তখন তার বিরুদ্ধে বিদ্রোহ তখনই জায়েজ যদি তাকে বিদ্রোহ করে উচ্ছেদ করে পুনরায় ক্ষমতা দখল করে দেশে স্থিতিশীল পরিবেশ বিরাজ করানোর মতো ক্ষমতা যদি থাকে পাওয়ার যদি থাকে তাহলে বিদ্রোহ করা যাবে আর যদি ক্ষমতা না থাকে তাহলে কাফের রাষ্ট্রনেতার অধীনেই সবর ধৈর্য ধারণ করে থাকতে হবে আজকে সিরিয়ার মুসলমানদের ক্ষমতা ছিল না বাসার আল আসাদকে উচ্ছেদ করার কিন্তু তার বিরুদ্ধে বিদ্রোহ করে হাজারো নারী হাজারো মা হাজারো বোন হাজারো মুসলমানের রক্তে আজ সিরিয়ার মাটি রঞ্জিত শুধু একটি ভুল ফতোয়ার কারণে ভুল চিন্তা ভাবনার কারণে সম্মানিত উপস্থিতি অতএব মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করা যাবে না মুসলিম রাষ্ট্রকে মুসলিম রাষ্ট্র মনে করে নিয়ে ওই রাষ্ট্রের প্রত্যেক বিধান যা বৈধ ইসলামী শরীয়তের বিরোধী নয় তা আমি এবং আপনি মানতে বাধ্য এই যে রাস্তায় সিগন্যাল আছে রাস্তায় সিগন্যাল এটা মুসলিম রাষ্ট্র এই সিগন্যাল যদি আপনি ভঙ্গ করেন পুলিশ থাকুক না থাকুক যেই থাকুক না থাকুক সিগন্যাল ভঙ্গ করলে আপনি গুণাহার হবেন এই দেশের প্রত্যেক মুসলিম দেশের যে কোনো নিয়ম যা ইসলামী শরীয়তের বিরোধী নয় তা যদি আপনি লঙ্ঘন করেন তাহলে আপনি গুনাহগার হবেন এর নাম ইসলামী শরিয়া সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান আমাদেরকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুক আল্লাহ আমি আমরা যখন এই ধরনের কথা বলি তখন মানুষ আমাদেরকে বলে যে আমরা হচ্ছে সৌদি আরবের রিয়াল খাওয়া আমরা হচ্ছে সরকারের গোলাম অমুক তুমুক ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বলে কিন্তু একটা জিনিস আমি বলে যেতে চাই সরকার যেই থাকুক আহলে হাদিসের ফতোয়া দশ বছর আগে যা ছিল দশ বছর পরে তাই থাকবে আমরা ফতোয়া দেওয়ার সময় দেখি না ক্ষমতায় কে আছে পাওয়ার কে আছে রাজত্ব কে করতেছে আজ যে ফতোয়া দিয়ে গেলাম দশ বছর পর ক্ষমতায় কে এসেছে তা দেখবো না ফতোয়া এটাই থাকবে ইসলামী শরীয়ত আমরা যেভাবে বুঝি সেভাবে সঠিকটা মানুষকে বুঝাতে চাই আর তুমি যে বলো আমরা জেহাদ করতে চাই না শুনে রাখো মুসলমানেরা যখন যে বিপদে পড়েছিল আজ চোদ্দশো বছর হচ্ছে ইসলামের বয়স একদিন নয় চোদ্দশো বছর আজকে মুসলিম বিশ্ব যত বিপদে আছে এর চাইতে বড় বড় বিপদ মুসলিম বিশ্বের উপর দিয়ে গেছে তুমি পড়নি ইতিহাস হালাকুখা চেঙ্গিস খানের ইতিহাস হালাকুখা চেঙ্গিস খা যখন মঙ্গোলীয় থেকে বের হয়ে সারা মুসলিম বিশ্বের বাগদাদ ইসলামী খেলাফতের রাজধানীকে মাটির সাথে মিশিয়ে দিয়ে মুসলমানদের মাথা কেটে মিনার তৈরি করত বাগদাদ লাইব্রেরিকে ফোরাতের নদীতে ফেলে দিয়ে ফোরাতের নদীকে বন্ধ করে দিয়েছিল সেই হালাকুখা চেঙ্গিস খানের ইতিহাস পড়নি ওই সময় সময়ের মুসলমানেরা তো মনেই করে নিয়েছিল যে হালাকুফা চেঙ্গিসকা হচ্ছে ইয়াজুজ মাজুজ এদের সামনে পরাজিত এদের সামনে পরাজিত হতেই হবে ইসলাম শেষ ইসলামের আর কোনো অস্তিত্ব নাই সেই বিপদ থেকে মুসলমানরা উদ্ধার হয়েছে কোনো টুটা ফাটা জঙ্গি গ্রুপের মাধ্যমে নয় কোনো টুটা ফাটা দশজন মিলে একটা দল গঠন করে আমি আমির চলো জেহাদ করি সরকারের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে এরকম সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে নয় মিশরের তৎকালীন রাষ্ট্রনেতা জাহির বেরবেস খালিফা কুতুবুদ্দিন কুতুজুদ্দিন সাইফ তার নেতৃত্বে মুসলমানের আইনে জালুতের ময়দানে যুদ্ধ করে চেঙ্গিস খান হালাকু খানকে পরাজিত করেছে যখন সালাহুদ্দিন আইয়ুবি যখন খ্রিস্টানেরা বাইতুল মাকদেশ দখল করে নিল তখন বাইতুল মাকদেশ কোনো টুটাফাটা জঙ্গি গ্রুপের মাধ্যমে মুক্ত হয়নি মিশরের বাদশাহ তৎকালীন রাষ্ট্রনেতা সালাহুদ্দিন আইয়ুবির মাধ্যমে আল্লাহ সুবাহ বাইতুল মাকদেশকে মুক্ত করেছেন আর রাসুল সাল্লাহ মুসলিমের হাদিসে বলেছে ইন্নাম ইমাম জুন্নাতুন ইকাতালুমি ওরাইহি নেতা রাষ্ট্রনেতা হচ্ছে ঢাল রাষ্ট্রনেতার পিছনে থেকে যুদ্ধ করতে হয় আমরা আহলে হাদিসরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আবারও যদি আল্লাহ কোনো রাষ্ট্রনেতা দেয় যেমন আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে যে তোমরা আল্লাহর নিকটে সুলতান নাসিরা সৎ রাষ্ট্রনেতা চাও আল্লাহ যদি আবার ওই রকম সালাহুদ্দিন ইউবির মতো জাহির বেরবেসের মতো রাষ্ট্রনেতা দেয় যে জেহাদের ঘোষণা দিবে তাহলে জেহাদের কাতারে আমরা আহলে হাদিসরা সবার আগে থাকবো সম্মানিত উপস্থিতি কিন্তু জেহাদের হুকুম আহকাম বুঝে তারপরে আগাতে হবে পাগলের মতো একটি মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে মুসলিম নেতার বিরুদ্ধে একটা দেশ থাকতে তার অধীনে থেকে তার বিরুদ্ধে বোমা হামলা করে আর ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে অজায়গায় অভাবে অন্যায়ভাবে হত্যা করে ইসলামকে দুর্নাম করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক এই জন্য আমরা বলে থাকি এগুলোর পিছনে কোনো মুসলমান নাই বরং এরা হচ্ছে এই জঙ্গিরা হচ্ছে ইসরায়েলের এজেন্ট মোসাদের এজেন্ট আমেরিকার এজেন্ট তারাই অস্ত্র দিয়ে এই সমস্ত কাফের মুশ্রিকদেরকে নামে মাত্র মুমিন বানিয়ে মুসলিম বানিয়ে ইসলামের দুর্নাম করার জন্য সারা বিশ্বে জঙ্গিবাদী চিন্তা চেতনা সরিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাও তালা আমাদের যুবকদেরকে এর থেকে হেফাজত করুক আল্লাহ আমিন এই জঙ্গিবাদী আলোচনার শেষে আল্লাহ রাসুলের দুটি হাদিস বলে যেতে চাই এক রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন সাইফুজফিকুম কৌমুন তোমাদের মধ্যে অচিরেই একদল বের হবে যারা যারা কি করবে যাদের ইবাদত তাহতেরুনা সালাত আলা সালাতিহিম তাদের সালাদ দেখে তোমরা নিজেদের সালাদদেরকে অল্প মনে করবে তাদের সিয়াম দেখে নিজেদের সিয়ামকে অল্প মনে করবে তাদের ইবাদত দেখে তোমাদের ইবাদতকে অল্প মনে করবে তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর থেকে ধনুক নিক্ষেপ করলে ধনুক থেকে তীর নিক্ষেপ করলে ছাগলের পেটের ভিতর দিয়ে যদি বাইরে বের হয়ে চলে যায় ঠিক তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে আর এক হাদিস আল্লাহ রসুল বলছেন তারা কেমন হবে সোফাউল আহলাম আহফদাউল আসলাম তাদের কেবলমাত্র দুধের দাঁত পড়েছে অল্প বয়সী সুফাহাউল আহলাম বুদ্ধি বিবেক নাই বোকা পাগল হবে তারা আর এক হাদিসে রাসুল বলেছে আমার আর আরবি ভাষায় আমি যে দিন প্রচার করতেছি এই দিনের মতো করে তারা কথা বলবে তাদের তোমরা কি করবে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলতেছে তোমরা যদি তাদের পাও তাহলে তোমরা তাদের হত্যা করবে ফাইন্না ফিকাতলিহিম আজরিয়মুল কেয়ামা কেননা কেউ যদি তাদের হত্যা করে তার জন্য কেয়ামতের মাঠে নেকি রয়েছে আর আল্লাহ রাসুল নিজে বলতেছেন লাইন আজিদান্নাহুম লাইন আদ্রাক্ত হুম আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যদি এই জঙ্গিদেরকে পাই এই জঙ্গি সন্ত্রাসীদেরকে যদি আমি পাই যারা মুসলমানের রক্তকে হারাল মনে করে তাহলে আমি মোহাম্মদ তাদেরকে লাখতুল্লাহ কতলা সামুদ সামুদ জাতির মতো তাদেরকে হত্যা করতাম তাদের আরো একটা বৈশিষ্ট্য আল্লাহ রসুল বোখারিতে বলে গেছে একতুলুন আহলাল ইসলাম ও এক রুকুন আহলাল ওসান এই জঙ্গিরা একতুলুন আহলাল ইসলাম মুসলমানদেরকে হত্যা করবে ও এক রুকুন আহলাল ওসান আর ইহুদি খ্রিস্টান মুশ্রিকদেরকে ছেড়ে দিবে এটা হচ্ছে জঙ্গিদের বৈশিষ্ট্য আল্লাহ রসুল বলে গেছে আল্লাহ রসুল বলেছেন আমি যদি তাদেরকে পাই তাদেরকে সামুদ জাতির মতো হত্যা করব অতএব এই জঙ্গিবাদী চিন্তা চেতনা যেখানে আছে পা দিয়ে পিষে দিতে হবে সকল যুবককে সতর্ক করতে হবে কোথাও যেন এই চিন্তা চেতনা স্থান না পায় আল্লাহ সুবাহ আমাদের সমাজকে হেফাজত করুক আমি